তাহলে পাঠ পাঠটা হচ্ছে গুণাহ সূত্রসহিতা দৃষ্টি এখানে আমার আমাদের মনে রাখতে হবে যে সন্ধি সন্ধি বিষয় সন্ধি বিষয়ে যে গুণ আর এখানে যে গুণ দুটো আলাদা জিনিস তাই তো সন্ধি বিষয় যেমন অ যুক্ত ই এ হয়ে যায় আ যুক্ত উ ও হয়ে যায় এটা সন্ধি বিষয় এখানে সেরকম বিষয় কিন্তু নয় এটা আলাদা বিষয় এটা যখন গুণ হয় এর পরে যে প্রত্যয় রয়েছে মানে এক ই ইকার রয়েছে আর এর পরে এক প্রত্যয় রয়েছে প্রত্যয়ের প্রভাব দ্বারা গুণ হচ্ছে যেমন জি ধাতু জি ধাতু আর এরপরে হচ্ছে সাপ তো এটা সন্ধি নয় সব প্রভাব দ্বারা ইকার জায়গায় ই স্থানে এ এসে যায় তো এটা অঙ্গ কার্য সন্ধি কার্য নয় তাহলে এখানে কি লেখা কি লেখা আছে एतावता अस्माभिः दृष्टं यत् भुवादिगणे धातु अङ्गस्य स्वरे गुणः भवति गुणः गुणः भवति যেমন আমরা আমি বলেছি এখন জি ধাতু এরপরে সপ এরপরে টি তো সব প্রভাব দ্বারা জি এর ইকারের স্থানে একার এসে যায় এসে যায় তো সেই জন্যে ভুয়াদিগণে গুণ হয় হুম আর কেশাম स्वरा स्वराणां गुणादेशः भवति काभ्यां नियमाभ्याम् इत्यपि अस्माभिः दृष्टम् এখানে अस्माभिः কি দৃষ্টম এখানে আমরা কি দেখেছি যে কোথায় কোথায় গুণ হয় ধাতু ধাতুর শেষে ধাতুর শেষে এক প্রত্যাহারে কোন বর্ণ থাকলে ভুয়াদিগণে এর গুণ হয় ঠিক আছে আর উপধা মানে শেষের বর্ণের শেষের বর্ণ যেটা এর আগে যে এর নাম হচ্ছে উপধা ওখানে এও গুণ হয় হুম तो कानिचन उदाहरणानि अपि निरूपितानि आसन् इदानीं पुनः गुणविषये विचारयाम अस्मिन् पर्याये सूत्रसहिता चर्चा करिष्यते ধৃতিপন আছো হ্যাঁ নমস্কার ধৃতিপন আছো ওকে প্রীতিপন প্রীতিপন তুমি আচ্ছা আমি আমি পড়বো কারণ এটা আমরা করেছিলাম আগে থেকে पाणिनिः अष्टाध्यायी नाम ग्रन्थं रचितवान् तत्र संस्कृतभाषायाः सम्पूर्णं मानचित्रं लभ्यते एकैकं पदं कथं निर्मितम् इति अनेन ग्रन्थेन ज्ञायते इदं मानचित्रं सूत्ररूपेण विरचितं तथा च व्याकरणविषये यदा कदापि कोऽपि कोऽपि किमपि प्रदर्शयितुमिच्छति पाणिनीयसूत्राधारेण प्रदर्शनीयं भवति व्याकरणलोके सूत्रं प्रमाणम् এখানে শুধু লেখা আছে যে যা কিছু কাজ হবে সংস্কৃত ভাষায় কাজ মানে কাজ মানে কি পরিবর্তন যা কিছু কাজ হবে ভূ ভো অথবা জি যে এই সমস্ত কিছু কাজ এর পিছনে এর পেছনে কারণটা হচ্ছে স্থানীয় সূত্র তো এই যে অষ্টাধ্যায়ী নামের গ্রন্থ এখানে সমস্ত কিছু পাওয়া যায় এই নিয়মগুলো যাদের আধারে সমস্ত কিছু সংস্কৃত ভাষা চলে এরপর লেখা আছে अतः एवं रीत्या धातुविषये अपि अवलोकनीयं पद्धतिः अपि अत्यन्ता सुन्दरी तर्हि अग्रे सरेम धातुगणव्यवस्थां गुणव्यवस्थां च सूत्रस्य माध्यमेन परिशीलयाम এগিয়ে এগিয়ে যাব দেখব কি কি আছে पूर्वम् अस्माभिः दृष्टं यत् भुवादिगणे नियमद्वयस्य बलेन गुणः क्रियते एकः नियमः यत्र धातोः अन्तिमः वर्णः स्वरः अपरनियमः यत्र धातोः उपधा स्वरः अस्ति तर्हि এগিয়ে এগিয়ে গিয়ে আমরা দেখব উদাহরণ अधुना प्रथम नियम अवलोकयाम भू মাধ্যমেন तर्हि উপরি উপর লেখা ছিল লেখা আছে যে पूर्वम् अस्माभिः दृष्टं यत् भुवादिगणे नियमद्वयस्य बलेन गुणः क्रियते एकः नियमः यत्र धातोः अन्तिमः वर्णः स्वरः अपरः नियमः यत्र धातोः उपधास्वरः ঠিক আছে মানে ধাতোহ শেষে যেমন ভূ শেষের বর্ণটি উকার ওটা স্বর স্বর বর্ণ আর যদি উপধা মানে যেমন বুধ ধাতু বুধ ধাতু হলে শেষের বর্ণ ধ কিন্তু এর আগে যে যে বর্ণ ওটা স্বরবর্ণ তো ওখানেও ওখানেও গুণ হয় এখন আমরা দেখব যেখানে ধাতুর শেষে স্বরবর্ণ রয়েছে ধাতুর শেষে যেমন ভু জি ওখানে গুণ হয় আমরা দেখেছিলাম আগে থেকে এখন কিন্তু আমরা দেখ আমরা জানতে চাইব যে এর এর যে গুণ হয় এই যে গুণ এর পেছনে সূত্র কি আর এই সূত্রটি কেমন করে কাজ করে ঠিক আছে তাহলে এখন আমরা দেখব অধুনা প্রথম নিয়ম অবলোকিয়ামা ভূ ধাতু মাধ্যমে না তারই ভূ ধাতু উদাহরণ নিয়ে আমরা দেখব ভুয়াদিগণে ধাতোः अन्तिमवर्णः इ इ उ रि अस्ति चेत् तस्य वर्णस्य गुणः भवति यथा भू भो জি জে শ্রী সর এখানে সর লেখা আছে ফোনে ফোনে ভালোভাবে দেখা হয় না কিন্তু দেখা যাবে না কিন্তু শ্রী শ্রী সর ভূ ভো জি জে শ্রী সর তিনটে জায়গায় গুণ হয় अस्तु उपरि लिखितः नियमः पूर्वमेव दृष्टः किन्तु अयं नियमः कुतः आगतः इति चेत् भूशप्ति भवति इति उदाहरणं पश्याम ঠিক আছে এখন একটু সূত্র আধার আধার আধারে আমরা সমস্ত কিছু দেখব गुणस्य चिन्तनक्रमः हम्म? गुणस्य चिन्तनक्रमः एकोन् अम्रा शुरु कर्व आहत्य प्रक्रिया एतादृशी ओके ओके आहत्य प्रक्रिया एतादृशी भू যেখানে প্লাস আছে আমি বলি যোগ ভূযোগ শপ যোগ তি ভূযোগ শপ যোগ তি লশক্ও তদ্ধিতে हलन्त्यं तस्य लोपः इति सूत्रैः ষকারপকারয়োহ লোপহ এ সমস্ত কিছু আমরা দেখেছিলাম ন তাই তো মানে লসখো তদ্দিতে হলন্ত্যম তস্য লোপহ इति सूत्रैः षकारस्य षकारप्रकारयोः लोपः এখানে শপ প্রত্যয় শপ প্রত্যয় আছে তো তো গৌরী গৌরীবান তুমি বলো শপ এখানে সকার প্রকার ইয়োহ লোপহ লেখা আছে কি বুঝেছো আচ্ছা। মানে কি কোনটা সূত্র দ্বারা সকারের আর প্রকারের লোপ হচ্ছে হ্যাঁ, এখানে হলন্তীয় এখানে হল বর্ণ প এর জন্য পটা লোপ হচ্ছে তারপর সকার লসক্ষ তদ্ধিতে করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মানে আসলে আসলে হলন্তিয়াম সূত্র দ্বারা প্রকারের কি হয় লোপ না লোভ নয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক তারপর তস্যু লোভ করে সেটাকে লোভ হয় আর লসকুত দিতে তালে বসু হ্যাঁ তালে তালস্যকার হ্যাঁ তালে তালস্যকারের ইৎসংজ্ঞা হবে আর তস্য লোপহ লোভ করে লোভ হয় লোভ হয় ঠিক আছে ঠিকই বলেছো হ্যাঁ লসাক্ষ দিতে লসাক্ষ দিতে মানে লা লকার শুরুতে तत्र प्रत्ययशुरु ते লকার হলে অথবা সকার হলে অথবা কু মানে লসাকু খবর্গের শুরুতে প্রত্যয়ের শুরুতে এদের মধ্যে যে কোনো রইলে হলে তো এদের ইৎসংজ্ঞা হবে অর্থদিত अथदित् अथदित মানে প্রত্যয় প্রত্যয় থদ্দিত প্রত্যয় না হলে থদ্দিত প্রত্যয় না হলে প্রত্যয় যে কোনো তাচারা তদ্দিত প্রত্যয়চারা আর কেউ যে কোনো ল প্রত্যয় শুরু ল স কু খ খ এদের মধ্যে যে কোনো হলে এর ইৎসঙ্গ হবে তারপরে তাসিলোপাহ সূত্র দ্বারা লোপ হবে এখানে শিকার আছে অপকার হবে হল ছে ছে ব ব হল বর্ণ রইলে কোলে তো এর ইতসংগা হবে তো শিকার প্রকার ইহো ইতসং্যা তসি লোপহ इति সূত্র দ্বারা লোপ তাহলে ভূ অতি তিন শীত সাবদাতুকম इति नेन शब् प्रति এস্য সাবদাতুক সংজ্ঞ तिंशित् सार्वधातुकम् इति সংজ্ঞাসূত্রম নাম এই সূত্র দ্বারা নামকরণ হয় নামকরণ আমরা দেখেছিলাম যে যেখানে এখানে সমস্ত কিছু প্রথমাবিভক্ত তিংশিত প্রথমাবিভক্ত আর সার্বধাতুকম ও প্রথমাবিভক্ত ঠিক আছে সেজন্যে শুধু নামকরণ যেখানে যেখানে এক প্রত্যয় শীত অথবা তিং এর সংজ্ঞা হবে সার্বধাতুকম তো এখানে এখানে সব প্রত্যয় সব প্রত্যয় সকার সকারের ইত यस्य सः সকার ইট জার এটি এরকম করে মানে, মানে বহুব্রী সমাস তো সব শীত সেজন্যে না কে শুধু শীত নয় সার্বধাতুক ও মানে এই শব্দের এক নাম শীত আর অন্য নামও আছে এই সূত্র দ্বারা সার্বধাতুক সার্বধাতুক ঠিক আছে আর সেই জন্যে মানে ধাতু কি বলে যে যে কোনো যে কোনো ধাতু পর একটি প্রত্যয় হলে ধাতু পর হতে হবে আর এই এই প্রত্যয় তিং অথবা শীত হলে এর সাবধাতুক সংজ্ঞা হবে এই সূত্র দ্বারা सार्वधातुकार्धधातुकयोः इत्यनेन सार्वधातुकप्रत्यये परे इगन्ताङ्गस्य एकः गुणः মানে এই যে সার্বধাতুক সংজ্ঞা হয়ে গেছে এর প্রভাব দ্বারা এর আগে যে ধাতু ধাতুর শেষে এক বর্ণ থাকলে এর গুণ হবে এক মানে কি এক মানে প্রীতিবন বলো છે કે એક એક इस बोलते सर बोधक से जो हमारा जो अट प्रत्याहार काय अट प्रत्याहार अंतर्गत হচ্ছে ইস প্রত্যাহার ইস প্রত্যাহার মধ্যে আপনার হচ্ছে ই ই ই এ রি রি লি রি লি না কে না কে কে আবার বলো এক প্রত্যাহারে কি কে কি কি বর্ণ রয়েছে জি উ ই উ e e ই উ রি রি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ই ই উ রি রি তো এখানে উ আছে মানে এখানে ই উ রিল এ দ্বারা হ্রস্ব স্বর গ্রহণ হবে আর দীর্ঘ স্বর গ্রহণ হবে দুটো ঠিক আছে তো এখানে দীর্ঘকার আছে হ্যাঁ। দীর্ঘকার আছে তো এই জন্যে সব প্রত্যয় দ্বারা এর গুণ হবে ভূ উকারের জন্য স্থানে ও এসে যায় ভো অতি তারপরে সন্ধি সন্ধি यान्तवाद सन्धि यचोयुवायावः इत्यनेन ओ स्थाने अव् भ अव् अ ति वर्ण বর্ণমেলনে ভবতি তাহলে এর সমস্ত কিছু আছে এখন আমরা ধাপে ধাপে দেখব अधुना सोपानेन परिशीलयिष्यामः सोपानेन মানে ধাপে ধাপে প্রত্যেক ধাপ আমি আমরা দেখব ওকে তাহলে প্রথমতয়া এখান থেকে প্রথমতয়া দৃষ্টিবন পাঠ খোলা খোলা আছে কি খুলছি না হ্যাঁ। হ্যাঁ খুলে ওকে ওকে তাহলে তুমি তুমি পড়ো প্রথমতয়া স্যার অন্য কেউ পড়ুক এখন আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা হ্যাঁ মানে আচ্ছা খোলা নেই ওকে তাহলে প্রীতিবন তুমি পড়ো প্রথমতয়া সপ্রত্যয় অবগন্তব্য প্রথমত আমাদের সপ্রত্যয় জানতে হবে সব সপ্রত্যয়ী সকারহ না তিষ্ঠতি সব প্রত্যয়ে সকারটা থাকে না অতীতে অপগচ্ছতি বিলহ এবং ঠিক থাকে না তার মানে এটা অপগম্য সরে যায় মানে ওটাকে দেখা যায় না কিমার্থম এটি জানি না হয় কিসের জন্য এটা আমরা এখন জানবো দশক্ষ পদ্ধতি ইতি সূত্রে না প্রত্যয়স্য আদৌ স্থিতস্য সকারস্য ইচ্ছন্দা দশক্ষ পদ্ধতিতে এই সূত্রের দ্বারা বলা হচ্ছে যে প্রত্যয়কে আদেশ प्रत्यय प्रत्ययर् आदिते स्थितस्य आदि आदौ प्रत्यय आदि के स्थिते सकारस्य सकारेर् इच्छङ्गा इच्छङ्गा है तदा तस्य लोपः तार्तर तस्य लोपः इत्यनेन खटे सूत्रेण ये सूत्रद्वारा इच्छङ्गकस्य सकारस्य लोपः इच्छङ्गक जो সাকার পেলাম তার लोप है ইদানিং एतत् अवगच्छन् অবগচ্ছতি यस्मिन् প্রত্যয়ে সকার ইচ্ছঙ্গত যজ্ঞ অস্তি সহ প্রত্যয় কি ইতি উচ্যতে ইদানিং এটা অবগচ্ছতি এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে ইয়সমিন প্রত্যয়ে যে প্রত্যয়ে সকার ইচ্ছঙ্গত যজ্ঞ অস্তি সকারের ইচ্ছঙ্গত যজ্ঞ থাকে সহ প্রত্যয় সেই প্রত্যয়টি শীত ইতি উচ্চতে শীত এই নামে পরিচিত হয় মানে শীত এরকম বলা হয় শীত यस्मिन् সকারः ইৎ সহ সি সহ প্রত্যয় সি মানে যেখানে সকাল ইৎসঙ্গত হয় সেই প্রত্যয়টি শীত নামে পরিচিত সকারः ইৎ প্রত্যয়ত শীত ইতি বহুব্রীহি সমাসः মানে সকার ইচ্ছায় সেরোপচিত এটা বহুব্রীহি সমাস সব বিকরণ প্রত্যয়ে সকার একটি উৎসঙ্গা একটি সব বিকরণ প্রত্যয়ে তাই সকাল সংজ্ঞা বদল থেকে থাকে অতএব সব প্রত্যয় হচ্ছে সি ইতি উচ্চতে তাই সব প্রত্যয় থেকে শীত বলা হয়ে থাকে হ্যাঁ, ঠিক হ্যাঁ বলো তারপরে আমি আমি আমি আমি জানতে চাই চাইছি যে সবাই হ্যাঁ, দীপায়নি বল এই সমস্ত কিছু স্পষ্ট হ্যাঁ, আর তো হ্যাঁ, আচ্ছা কি আমরা বলেছিলাম তুমি বলেছিলে তুমি বলেছিলে তো তাসিলোপাহা আর এরপর কি কি আছে কি কি আছে যে বুঝতে পারি নয় শীত শীত বুঝতে পারোনি শীত হ্যাঁ শীত জসমিন মানে সকার ইট সপ্রত্যয় শীত এটা মানে বুঝলাম তাহলে কোথায় তোর তুমি যেটা বলছো যে আমি আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি তো কি কি বুঝছো না এইটা এই লসক্ষ তদ্দিতে সেটা বুঝলাম তারপর তসলোপ সেটাও হলো কিন্তু ইদানিম এতৎ অবগ এইখান থেকে আমি বুঝলাম না ইদানিম এতৎ অবগচ্ছতু यस्मिन् प्रत्यये यस्मिन् प्रत्यये शकारः इत्संज्ञकः वर्णः अस्ति सः प्रत्ययः षित् इति उच्यते তাহলে সব সব বিকরণ এরপর লেখা আছে তো হ্যাঁ। বিকরণ বিকরণ প্রত্যয় বিকরণ বিকরণ এর অর্থটা এ যে ধাতু আর মানে ভূ অতি ভূ শক্তি ভূ ধাতু আর তিং প্রত্যয় এদের মাঝখানে এদের মধ্যে যে প্রত্যয় রয়েছে এর নাম হচ্ছে বিকরণ বিকরণ প্রত্যয় ঠিক আছে তাহলে সব বিকরণ প্রত্যয় इदानीम् एतत् अवगच्छतु यस्मिन् प्रत्यये चकारः इत्संज्ञकः वर्णः अस्ति सः प्रत्ययः षित् इति उच्यते এটা বুঝেছ আর তারপরে শীত ইয়াসমিন শকারহ এত সহ প্রত্যয় শীত ওটা বুঝেছ না ওকে এখানে মানে স্কিপটা কোথা থেকে এলো ওকে বহু বহুব্রীহি সমাস বুঝেছ বহুব্রীহি হ্যাঁ। সমাস পড়েছ ওখানে হ্যাঁ। না হ্যাঁ, মানে সমাস চার রকমের সমাস হয় হ্যাঁ হ্যাঁ শীতটাকে বহুব্রীহি সমাস করা হলো জসমিন সকার হয় ঈদ হ্যাঁ তারপর স প্রত্যয় মানে আমি উদাহরণ দিয়ে আমি বলছি যে একম এক সমাস হয়ে লিখিত পুস্তকম হ্যাঁ। লিখিতম লিখিতম পুস্তকম লিখিত পুস্তকম আচ্ছা হ্যাঁ আমি বলছি এই সমাস লিখিত लिखितो लिखितं पुस्तकं लिखितपुस्तकं লিখিতম লিখিতম পুস্তকম লিখিত পুস্তকম এই কি রকমের সমাস প্রীতিবন তুমি ধৃতি ধৃতিবন তুমি বলো ধৃতিবন কি রকম সমাস হ্যাঁ লিখিত পুস্তকম আমার আমার সামনে এক বই আছে এটা হ্যাঁ। এই বই কারো দ্বারা লেখা হলো তো এটা এক এটা এক লেখা বই কারো দ্বারা তো সেই জন্য আমি বলছি যে লিখিতম পুস্তকম এটা এটা পুস্তকম লিখিতম अस्ति कस्यचिदपि कस्यचिदपि द्वारा कस्यचित् द्वारा पुस्तकं लिखितम् अस्ति तो সেজন্যে পুস্তকম লিখিতম अस्ति ইদানিম আমি বলছি এখন আমি বলছি যে লিখিতম পুস্তকম লিখিত পুস্তকম লিখিত পুস্তকম কিরকম সমাস কিরকম কিরকম তৎপুরুষ আশিস আশিস আশিস ভাই তুমি বলো হ্যাঁ, কিরকম তত্ত্ব হ্যাঁ মানে লিখিতম পুস্তকম লিখিত পুস্তকম কিরকম কিরকম সমাজ তৎপুরুষ তো পর্যাপ্ত হবে না আসলে আমরা আমরা বলতে পারি যে তৎপুরুষ নয় তৎপুরুষ তো তৎপুরুষ তো কিন্তু এর এর এর পর কিছু আর বলতে হবে যেমন যেমন হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আবার আবার বলো এটা আমার মনে হচ্ছে হ্যাঁ কর্মধারী সমাজ কর্মধারী বলতে হবে এখানে হ্যাঁ হ্যাঁ সেই রকম সেই রকম উদাহরণ তুমি কি বলেছো উদাহরণ নীলম উৎকলম নীলোৎকলম হ্যাঁ নীলম উৎপলম নীলম উৎপলম হ্যাঁ এখানে নীলা উৎপলম तत्र গুণসন্ধি করে নীলোৎপলম ঠিক আছে সবাই বুঝেছো তো এটা কর্মধারী সমাসः তৎপুরুষ সমাসः যেখানে যেখানে দুটো পদের বিভক্তি সমান নয় যেমন মিত্রস্য পুস্তকম মিত্রস্য ষষ্ঠী আর পুস্তকম প্রথমা তো এখানে মিত্রস্য পুস্তকম মিত্র পুস্তকম ধৃতিপন হ্যাঁ বুঝেছ হ্যাঁ। মিত্র মিত্রস্য পুস্তকম মিত্র পুস্তকম षष्टि तत्पुरुषसमासः षष्टिविभक्तेः लोप मित्रस्य पुस्तकं কিন্তু নীল নীলা উৎপলম নীলোৎপলম এখানে নীলম প্রথমা বিভক্তি আর উৎপলমও প্রথমা বিভক্তি তো নীল নীলা উৎপলম নীলোৎপলম এখানে কিন্তু কর্মধারীয় সমাস হবে তৎপুরুষের তৎপুরুষ সমাসের এক প্রকার হয় কর্মধারী ঠিক আছে কিন্তু কর্মধারয় তো বলতেই হবে শুধু তৎপুরুষ বলে তো ঠিক হবে না বুঝেছ জীবন আমি যেটা বলেছি মিত্রস্য পুস্তকম মিত্র পুস্তকম আর নীলম উৎপলম নীলোৎপলম এখানে দুটোর মধ্যে পার্থক্য কি বিশেষ আর বিশেষ মনে হচ্ছে মিল্লামিতকলাম আর মিত্রাসি পুস্তকম মিত্র পুস্তকম কি পুস্তকম বলছে বুঝতে পারছি না মিত্রস্য পুস্তকম মিত্র মিত্র পুস্তকম এরকম সমাজ তুমি কখনো দেখেছো মিত্রস্য পুস্তকম হ্যাঁ এটা সপ্তমী সপ্তমী সন্ধ্যায় না সপ্তমী কথম এখানে মিত্রস্য ষষ্ঠী বিভক্তি তো মিত্রস্য পুস্তকম মিত্র পুস্তকম হ্যাঁ এটা বিভক্তিটা আলাদা হচ্ছে হ্যাঁ আলাদা তো नीलम उत्पलम ओखाने विभक्ति सम, समान एक समान प्रथमा विभक्ति ঠিক আছে তো সেই জন্য আমি বলছি যে নীলম উৎপলম নীলোৎপলম কর্মধারী সমাস যে রকম সেই রকম লিখিতম পুস্তকম লিখিত পুস্তকম লিখিতম প্রথমায় ব্যক্তি পুস্তকম প্রথম প্রথমাবিভক্তি বিশেষ না বিশেষ ভাব সেজন্য লিখিত পুস্তকম হ্যাঁ ঠিক আছে তো তাহলে হ্যাঁ। তো এটা কর্মধারী সমাস আর মিত্রস্য পুস্তকম ষষ্ঠী বিভক্তি আর প্রথমা বিভক্তি আলাদা আলাদা বিভক্তি করে এখানে তৎপুরুষ মাস ষষ্ঠী তৎপুরুষ মাস ঠিক আছে তো মিত্র পুস্তকম হ্যাঁ। এখন এখন এই যে গরিব জিজ্ঞেস করছি যে শীত কিরকম তো আমি কেমন আমি বলেছিলাম এখানে আমি বলছি যে লিখিত পুস্তকম সমাজ তো কিন্তু এর অর্থটা আমার আমার আমাদের দেখতে হবে যেখানে আমার সামনে এক বই আছে আর কারো দ্বারা লেখা লেখা হলো ওখানে লিখিত পুস্তকম লিখিত পুস্তকম কিন্তু যদি যদি এক মানুষ আমি এখানে আমি বলছি যে লিখিত পুস্তক গৃহম গচ্ছতি লিখিত পুস্তক গৃহম গচ্ছতি ওখানে কি রকম সমাস এখানে আচ্ছা, কর্মধারয় হ্যাঁ বলো এখানে কর্মধারয় আহ, আশিস ভাই বলো লিখিত পুস্তকः গৃহं গচ্ছতি लिखिता पुस्तकः गच्छति কি আহ, কিরকম সমাস মানে বে- পুস্তকः এটা কি বহুবচন রয়েছে মানে আমি বিভক্তিটা জানতে চাইছি न न एकवचन एकवचने अयम् अयं पुरुषः अय- अयं पुरुषः लिखितपुस्तकः स च पुरुषः लिखितपुस्तकः यः मनुष् यः मनुष्यः सः लिखितपुस्तकः गृहं गच्छति किरकं समास এখানে এখানে চতুর চতুর চতুর্বিধ সমাস হয় মানে পূর্বপদপ্রধান উত্তরপদপ্রধান উভয়পদপ্রধান আর অন্যপদপ্রধান তো উত্তর উত্তরপদপ্রধান হলে তথা পুরুষ সমাস উভয়পদপ্রধান তো হলে হ্যাঁ, পূর্বপদপ্রধান তাহলে স্যার হ্যাঁ স্যার আপনি যেটা সেটা বহুব্রীহি সমাস হবে হ্যাঁ আমি যেটা বলছি কি বহুব্রীহি সমাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ ঠিকই বলেছো অন্য পদ মানে এখানে হ্যাঁ ঠিকই ঠিকই माने पूर्व पूर्व पद प्रदान होले अव्ययी भाव समास जामोन उपकृष्णम उत्तर पद प्रदान होबे जामोन मित्र से पुस्तकम पुस्तकम पुस्तक से प्रधानता बोले तो तत्पुरुष समास अथवा कर्मदारी समास हो से रकम उत्तर पद प्रदान माने नीलम उत्पलम नीलोत्पलम उत्तर पद प्रदान আর উভয়পদ প্রদান অন্য পদ অন্য পদ হ্যাঁ, না কিন্তু যেখানে দ্বন্দ্ব সমাস উভয়া রামকৃষ্ণ রাম রাম দ্বন্দ্ব সমাস আর উভয় আর অন্য পদ প্রধান এখানে বিষয় হচ্ছে এখানে অন্য পদপ্রধান তো প্রীতিবন लिखितपुस्त लिखितपुस्तकः गृहं गच्छति एर् विग्रहवाक्यं किम् लिखितपुस्तकं गृहं गच्छति हा लिखितपुस्तकः लिखितपुस्तकः एर् विग्रहवाक्यं विग्रहवाक्यं माने कि जानो लिखितपुस्तकं লিখিতः পুস্তকः তাই তো হ্যাঁ মানে যেমন যেমন রামকৃষ্ণ রামহ চ কৃষ্ণহ চ রামকৃষ্ণ এটা বিগ্রহবাক্যম বিগ্রহবাক্যম এখানে মিত্র পুস্তকম বিগ্রহবাক্যম হবে মিত্রস্য পুস্তকম লৌকিক বিগ্রহবাক্যম হ্যাঁ। लौकिकविग्रहवाक्य मित्रस्य पुस्तकम् एकाने आखोन् लिखित लिखितपुस्तकः गृहं गच्छति एकाने लिखितपुस्तकः शब्दे विग्रहवाक्यं किम् लिखितः पुस्तकः गृहं गच्छति न न न लिखितः पुस्तकः न लिखितपुस्तकः गृहं गच्छति एतद् विग्रहवाक्य किम् মানে लिखितपुस्तकः लिखितपुस्तकः ए शब्देर विग्रहवाक्यम् লিখিতः पुस्तकं यस्य सः আ- হ্যাঁ यस्य सः বল- হতে পারে হতে পারে হতে পারে মানে বি- আলাদা আলাদা অর্থ হতে পারে মানে আহ, এখানে আহ, রামः पुस्तकं लिखितवान् रामः पुस्तकं लिखितवान् अ, इदानीं श्यामः श्यामस्य श्याम श्यामेर पुस्तक श्यामेर पुस्तक হলে তো লিখিত পুস্তকः यस्य सः উম, এতৎ পুস্তকম লিখিতমস্তি রাম রাম দ্বারা আর কিন্তু স- এখন বই হয় বই আহ, শ্যামের বইটি শ্যামের লিখিত পুস্তকं येन सः হ্যাঁ এখন রাম এখন রাম হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লেখিতম পুস্তকম yena saha তো এটা জার ধারা পুস্তক লেখা ছিল লেখা হলো এটা এটা লেখিতম পুস্তকম yena saha লিখিত পুস্তকহ গ্রাহম গচতি রামহ হ্যাঁ তৃতীয়া বহুব্রীহি সমাস ঠিক আছে তো এখানে সেই রকম अथवा श्याम श्याम श्यामहोले नाम लिखितं पुस्तकं यस्य सः श्यामः तु लिखि पुस्तकं न लिखितवान् किन्तु पुस्तकं तस्य तार् पुस्तक যদিও लेखनी किन्तु কিন্তু तार् तु তার তো লিখিত পুস্তকম श्यामः गृहं गच्छति षित् शेरकं षित् यस्मिन् शकारः इत् अथवा यस्य शकारः इत् सः प्रत्ययः षित् शीत् अस्ति तो गौरीभवन् एरकम बहुव्रीहि समास नाम एक हाँ। माने एका एकाने एकाने शप् एर् शकार इत्सङ्गक् इत्सङ्गा शकार इत्सङ्गा तो शप् एकाने তো শপ এখানে শপ নিজে ইৎসঙ্গা নয় শপের নিজের ইৎসঙ্গা না শা- শকারের ইৎসঙ্গা তো এখানে বহুব্রীহি সমাস বলতে হবে বহুব্রীহি সমাস এটা কর্মধারীয় সমাস নয় এটা শীত মানে শকার शकार इत्संज्ञा शकारः इत्सङ्गकः यस्य सः अथवा यस्मिन् सः सः प्रत्ययः शीत् হ্যাঁ গরিবন এখন স্পষ্ট হয়ে গেছে কি বলো গরিমন আছো আরে ওকে যা হোক এখানে দীপানি বুঝেছ আশিস স্পষ্ট হয়ে গেছে হুম হ্যাঁ, স্পষ্ট হয়ে আপনার কলটি হোল্ডে আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন आपका कॉल होल्ड पर है স্পষ্ট হয়ে গেছে কি হুম এটা বহুব্রী সমাসের ব্যাপার স্পষ্ট হয়ে গেছে তো হ্যাঁ আর একটু আমি করতে চাই মনে হচ্ছে না বলছি এটা ভৌতিক সমাজ হওয়ার কারণ কি অন্য পদার্থ পদার্থ প্রধান তার জন্য তাই তো মানে একটা আলাদা অর্থ প্রধান হচ্ছে তাই জন্য তো হ্যাঁ অন্য পদ প্রধান মানে শীত শীত মানে এখানে শীত মানে সকার নয় আর সকারহ ঈদ মানে সকারহ ঈদ এটি এখানে সব মানে তিনটে এখানে তিনটে বস্তু আছে সকার সকার ইট আর সপ তো যে রকম लिखितपुस्तकं लिखितपुस्तकः गृहं गच्छति श्यामः श्यामः नाम लिखित श्यामः न लिखितः पुस्तकं लिखितमस्ति तो लिखितम् अस्ति पुस्तकं तो तो एकाने लिखितं पुस्तकं यस्य सः श्यामः गच्छति अन्यपदप्रधान् जेरकं हम्म। कारण समासे जे दूरपद रहेछे लिखितं आर पुस्तकं हम्म, तत् तत् श्यामः न लिखितं न वा अलदा अलदा अलदा सत्ता अलदा वस्तु श्यामः তো সেই জন্য এখানে এইরকম অন্য পদপ্রদান মানে সব প্রত্যয় না স আর না বা ইট আলাদা তৃতীয় তো সেই জন্য সকারः ইট यस्य सः তৃতীয় বস্তু সহ শীত ওকে ও শপ শপ তৃতীয় বহুব্রী সমাস ঠিক আছে তাহলে शप् विकरणप्रत्यये शकारस्य इत्संज्ञा अस्ति अतः शप् प्रत्ययः षित् शप् प्रत्यय तृतीय शप् মানে শপ শ আর ইত থেকে আবার আলাদা তৃতীয় সকার একটা জিনিস আর ইত সংজ্ঞা একটা জিনিস আর তৃতীয় জিনিস হচ্ছে সপ এই সমাসে উপস্থিত নয় স সমাসে সমাসে সোজা সকার আছে ইট সংজ্ঞা আছে সব না স নাবা ইট করে বহুবরী সমাস ওকে তাহলে স্পষ্ট হয়ে গেছে আমরা এগিয়ে যাব তিংশিত সাবধাতকম আহ ওকে আশিস ভাই তুমি পড়ো তিনশো সাবধাতকম কি লেখা আছে তিনশিত সার্বধাতুকম ইতি সংজ্ঞাসূত্রম তিনশিত সার্বধাতুকম এটি সংজ্ঞাসূত্র অনেন জ প্রত্যয় তিন বা শীত বা অস্থি স্বপ্রত্যয় সার্বধাতুকম এর দ্বারা যে প্রত্যয় তিন বা শীত আছে সেই করতে হলো সার্বধাতুক সার্বধাতুকম একাহ সংজ্ঞাহ একম নাম তাবৎ এব তার সার্বধাতুক হলো একটি সংজ্ঞা এক নাম তাবৎ এব একটি নাম তাবৎ স্যার আমি এটা বুঝতে পারছি না ওকে এখানে লেখা আছে তিংশিৎ এটি সংজ্ঞা সূত্র মানে ষটবিধা ষট প্রকারের সূত্র হয় এদের মধ্যে এক হচ্ছে সংজ্ঞাসূত্রম নাম যেখানে নামকরণ হয় নামকরণ যেমন কারো মানুষ যখন জন্ম হয় নামকরণ হয় তো এইরকম এখানে নামকরণ হচ্ছে এই সূত্র দ্বারা নামটা কি সাবধাতুক নাম अनेन यः प्रत्ययः तिङ् अथवा षित् सः प्रत्ययः सावधातुकम् यः प्रत्ययः तिङ् अथवा षित् তাহলে এখানে সার্বধাতুকম একা সংজ্ঞা সার্বধাতুকম একা সংজ্ঞা একম নাম তাবতেব মানে শুধু এক নাম একম নাম একম নাম তাবত এব মানে শুধু শুধু এক নাম তাছাড়া কিছু নয় ব্যাকরণে নাম আনি সন্তি এটা এক নাম বিশেষ आधिक्येन तेषां स्वतन्त्रतया যদি আমরা জানতে চাই যে এর অর্থটা কি আসলে আলাদা রীতিতে কোনো অর্থ নেই শুধু নাম শুধু নাম এই শব্দ অর্থটা নেই পৃথক কোনো পৃথক সার্ভ নাম সার্ভ ধাতু এই সমস্ত কিছু দেখে এর অর্থটা জানতে গেলে কিছু হবে না কেবলম শুধু পানিনি এক নাম করেছিল সার্বধাতক নাম সৃষ্টি করেছিল শুধু নাম অর্থ নেই হুম তাহলে তিংশিত সার্বধাতকম সূত্র দ্বারা এই যে যে প্রত্যয় তিং অথবা শীত এর সার্বধাতুক সংজ্ঞা হবে হুম স্পষ্ট হয়ে গেছে ওকে হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এগিয়ে যাব দীপায়নি বোন তুমি পড়ো তার হি দীপায়নি বোন ওকে কোথায় আমরা আছি তর্হি সপ্রত্যয় তুমি পড়ো কোনটা স্যার এই সব প্রত্যয় প্রত্যয় तर्हि तर्हि शप्रत्ययः षित् तर्हि शप्रत्ययः शीत् इति उपरि उक्तं यः মানে তাহলে সব প্রত্যয়ের শীত এটা উপরে বলা হয়েছে यः शीत् स सार्वधातुके इति अत्र उक्तम् अतः स प्रत्यये प्रत्ययः सार्वधातुकः संज्ञा प्राप्नोति মানে যে শীত মানে যে শীত সেটি সার্বধাতুক এটি উক্ত হয়েছে যখন ইহার শীত সা যে শীত সেটি সাবধাতকে সেটি উক্ত হয়েছে সব প্রত্যয় সংজ্ঞা তাহলে মানে তাই সব প্রত্যয়টি সাবধাতক সংজ্ঞা প্রাপ্ত হয়েছে হ্যাঁ ঠিক আছে মানে সব শীত আর শীত সাবধাতক তাহলে সব एरकं तर्क सारांशः अनेन सूत्रेण शप्रत्ययः सावधातुकः इति अवगच्छामः কারণ যেহেতু যেহেতু সব শীত সেই জন্যে সব সাবধাতুক হুম স্পষ্ট হয়ে গেছি তো ওকে তাহলে প্রীতিবন প্রীতিবন তুমি পড়ো পূর্ণः सूत्रार्थः किञ्चित् सर्वधातुकं धातुः विहितः किञ्चित् प्रत्ययः सार्वधातुक ছন্দকও ভবতি কিঞ্চিত সার্বধাতুকের অর্থ বলছে ধাতুহ বিহিতः মানে ধাতুর পর বিহিত তিন বা চিত প্রত্যয় সার্বধাতুক সন্দেহ ভবতি সার্বভাতিক সংজ্ঞা প্রাপ্ত হয় স ইত সহ সি বহুব্রীহী স ইত যার হয় সেই হচ্ছে সি এটা বহুব্রীহী সমাস তিন চ সিত চ সরহ সমাহার দ্বন্দ্ব তিন সিত তিন এবং শীত এই দুটির সমাহার দ্বন্দ্ব করে হচ্ছে তিন শীত তিন শীত প্রথমান্তম সার্বধাতুকং প্রথমান্তম বিপদমিদম সূত্রম এই সূত্রটিতে তিন তিনশির হচ্ছে প্রথমান্ত পদ এবং সার্বধাতুটির প্রথমান্ত পদ এটি দুই পদের একটি সূত্র প্রত্যয় পরস্য ধাতব তেসাম ইত্যেসাম অধিকার আর প্রত্যয় পরস্য ধাতব এই তিনটি সূত্রের অধিকারে রয়েছে আলোচ্য সূত্রটি অনুবৃত্তি সহিতাম সূত্রম অনুবৃত্তি সহিত সূত্রটি হলো ধাতব পরশ্চ তিরিশি প্রত্যয়হ সার্বধাতুকম ধাতুর পর বিহিত যে কোনো তিন বা শীত প্রত্যয় সেটি সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হয়ে থাকে তারপর আচ্ছা। বলছে সব প্রত্যয়ে সকার পকারয় লোপহ না না না না এক মিনিট এক মিনিট এক মিনিট প্রীতিবন হ্যাঁ তাহলে সবাই সবাই বুঝেছ মানে এখানে সূত্রের অর্থ টিংসের সার্বধাতুকম হ্যাঁ, এখানে সমস্ত কিছু বলা হলো আশিস ভাই আশিস ভাই স্পষ্ট হয়ে গেছ হয়ে গেছে আচ্ছা গরিব গরিব বুঝেছ হ্যাঁ, কি বুঝেছ এখানে সার্বধাত্ম একা সংজ্ঞা এর বহুনি নামানি শান্তি মানে স্যার এখানে বহুনি নামানি বলতে আরো নাম আছে কিসের ওইটা মানে তিনটি সর্বধাতকমের বহুনি বহুনি নামে বহুনি নামানি কোথায় উপর হ্যাঁ, হ্যাঁ। না এটা এটা হয়ে গেছে মানে बहूनि नाम नामानि না ওটা নয় ফোর থেকে এইটা আমাকে একটু বলে দিন এইখানে বহুনি নামানি সন্তি মানে এটা ঠিক ইয়ে, স্পষ্ট হলো না মানে মানে সংস্কৃত ভাষায় মানে সংজ্ঞা যেমন ইট ইট এক নাম ইট সংজ্ঞা তো সংজ্ঞা মানি কি নাম नाम संज्ञामानी নাম তো তিন এক রকমের নাম তোমার নাম কি গৌরী তো গৌরী এক নাম হম তিন এক নাম শীত এক নাম সাবরাতকম এক নাম এক নাম এক না তো অনেক নাম রয়েছে সংস্কৃত ভাষায় যেমন এক এক প্রত্যাহার এক প্রত্যাহার এক এক ই উ এক এক এক রকমের নাম কার নাম ই উ এ বর্ণ সংগ্রহ সমূহ যেখানে ওদের চতুর মানে চার বর্ণ চার বর্ণ নামকরণ হচ্ছে ইক তো এক এক রকমের ইক এক নাম যেমন হল হল ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ হলে হল আমরা বলি তো এটা এটা এক রকমের নাম ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ সংগ্রহ সমূহ এখানে নাম হচ্ছে হল বুঝেছ আর আচ আচ মানে কি আচ বলো আচ্ছা, গরিবন বলো আচ্ছা মানে কি হ্যাঁ আচ্ছা মানে ই উ রি রি এই ওই ওই ও না ই ই না ই থেকে না আচ মানে আ থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আজ মানে যত স্বর বর্ণ আ ই উ হ্যাঁ, রি রি এ ও আই ও স্বরবর্ণ স্বরবর্ণ নামকরণ হচ্ছে আচ তো বহনি নামানি সন্তি সংস্কৃত ভাষায় মানে পানিনি অনেক নাম দিয়েছেন মানে আচ এক রকমের নাম হল এক রকমের নাম এক এক নাম हा अत्र अनेक तिङ् एकरकमेर नाम સાવધાતુક આદુધાતુક বহুনি બહુની নামানি সন্তি সংস্কৃত ভাষায় পানিনি অনেক নাম সৃষ্টি করেছেন বুঝেছ এসমাসে কিছু নাম মানে প্রীতি ধৃতি আশিস গৌরী দিবাইনি এই সমস্ত কিছু নাম বহনি নামানি সন্তি আমাদের ক্লাসে বহনি নামানি সন্তি আচ্ছা। তো সংস্কৃত ভাষায় অনেক আচ আচ আচ আছে হল আছে আচ এক আছে আছে অনেক অনেক নাম বানিয়ে এমনি ব্যাকরণে ঠিক আছে গৌরীবান হ্যাঁ হ্যাঁ তো তাহলে এখন আমরা কিন্তু নিচে দেখতে হবে এখন সূত্র পুরো মানে স্ত্রিংশের সাবধাতকম সূত্র প্রীতিবন পড়েছিল আর তুমি বুঝেছ কি লেখা আছে ধাতোহ বুঝেছ হ্যাঁ এটা এর অর্থটা কি দীপায়নি বোন বলো মানে হ্যাঁ গরিবন বলো এখানে মানে, ধাতব শীত প্রত্যয় মানে এখানে এটা মানেটা বুঝলাম আর দীপায়নি বোন বলো কোন জায়গাটা এই তো তিন সার্বধাতুকম এখান থেকে দীপায়নি বোন বলো বুঝতে পারছি না বুঝতে পারছো না এই ধৃতিবন আছো হ্যাঁ তো পাঠ পাঠই দেখছো অথবা পাঠ মানে খুলে হ্যাঁ হ্যাঁ পেয়েছি ওকে তাহলে তুমি তুমি তুমি বলো মানে ধাতোः विहितः तिंशित् प्रत्ययः सार्वधातुकसंज्ञको भवति তুমি বলো ধাতু পরে ও ধাতু পরে তাই থাকে তাহলে হিম এবং শীত একটা সংজ্ঞা হয় আলাদা একটা নাম হয় সেটা কি না সার্বধাতু ধাতুর যদি ধর তিন প্রত্যয় আছে তাহলে সেখানে হবে সেই তিনটা সার্বধাতু হ্যাঁ, এখানে এখানে তুমি ধাতু কোনটা বিভক্তি হবে ধাতু এটা ধাতুর ধাতুর পর বিহিত ধাতু বিহিত এটা পঞ্চমী হ্যাঁ পঞ্চমী তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো ধাতোः विहितः ধাতোः विहितः तिंशित् प्रत्ययः सार्वधातुकसंज्ञको भवति গৌরীবন বুঝেছো হ্যাঁ কি বুঝেছো উম, ধাতুর পরে উম, ধাতু ধাতুর পরে তিন বিভু এ, তিন প্রত্যয় থাকলে সেটা সার্বধাতুক হবে তিন প্রত্যয় থাকলে আর শীত প্রত্যয় মানে হ্যাঁ শীত থাকলেও তো সার্বধাতুক সঙ্গে হবে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ, এখানে বলেছে ধাতু বিহিত কিঞ্চিত প্রত্যক্ষ সার্বধাতুক সঙ্গে হবে ধাতু বিহিত মানে কি স্যার विहित विधान विधान शब्द জানো বিধান হ্যাঁ মানে ধাতু ধাতুর পরে কিঞ্চিত প্রত্যয়ের সার্বধাতুক সংজ্ঞা বিধান হয় না না না না না না না ধাতু পরে ধাতু ধাতু পরে যদি তিং আহ, তিং সেই রকম প্রত্যয় মানে কি রকম প্রত্যয় তিং প্রত্যয় অথবা শীত প্রত্যয় যদি সেরকম প্রত্যয়ের বিধান ধাতুপর ধাতুপর হবে যদি এইরকম অর্থ বুঝতে হবে যে ধাতুপর যদি এক প্রত্যয়ের বিধান হবে যে তিন অথবা শীত সেরকম প্রত্যয় হলে তাহলে এর সেই রকম প্রত্যয়ের নামকরণ হবে સાવધાતક হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ, খারাপ আমি বলছি শরীর একটু খারাপ তো আমি হয়ে খারাপ মানে ধ্বনি ঠিক নয় কে কে প্রীতিমন ধ্বনি আমরা কি করব যত হতে পারে চেষ্টা করো এখানে এখানে আমি বলছি যে ধাতো বিহিতঃ তিংশিত প্রত্যয় দীপায়নি বুঝেছো এখানে আমি আমি যেটা বলেছি বিহিতাহা বিহিতাহা মানে যার বিধান যার বিধান হয়ে গেছে এটা বিহিতাহা প্রত্যয়াহা বিহিতাহা তাই দীপায়নী বোন কি বুঝেছো আমি যেটা বলেছিলাম সেটাই বলো ধাতু ধাতু তিনশি প্রত্যয় হয় সাবধান ধাতব ধাতব পরে ধাতব বানান বুঝতে করা হয়েছে হ্যাঁ? শ্বাস বিশ্বাস সাবধান সাবধান শ্বাস বিশ্বাস ফোনে করবে না শ্বাস শ্বাস শ্বাস নিঃশ্বাস ফোনে করবে না হুম এখন ধৃতিবন ধৃতিবন তুমি আবার বলো হ্যাঁ, ধাতুর পর যদি তিন প্রত্যয় বিহিত হয় তার সার্বধাতুক সংজ্ঞা হয় আবার ধাতুর পর যদি শীত প্রত্যয় ভীত থাকে ধাতুর পর শীত পড়তে থাকে তাহলে তার সার্বধাত সংজ্ঞা হয় হ্যাঁ মানে জটিল ব্যাপার নয় হ্যাঁ বলো হ্যাঁ, যে বিশেষণ তাই মানে প্রত্যয় বিহিত হলে সংজ্ঞা হয় হ্যাঁ বিশেষণ কি কি কি কোনটা কার বিশেষণ আবার বলো হ্যাঁ ধাতু ষষ্ঠী কন্টিনিউ রয়েছে এটা মানে ধাতুর পর আর বিহিত যেটা রয়েছে বিহিত তো সেটা তিন শীত প্রত্যয় হয় বিশেষণ তাই তো মানে বিহিত হয়েছে এমন তিন শীত প্রত্যয় সার্বধাতুর সংজ্ঞা হয় ধাতুর পর বিহিত হয়েছে এমন তিন শীত প্রত্যয় সর্বদা খুব হয় এটাই তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিকই বলেছো ঠিকই বলেছো হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ মানে বিহিত আসলে বিহিত শব্দ বিহিত শব্দ প্রত্যয় শব্দের বিশেষণ তিংশিত মানে প্রত্যয় প্রত্যয় শব্দের দুটো বিশেষণ রয়েছে বিহিত শব্দ আর তিংশিত তিংশিত বিশেষণ হ্যাঁ, না তাহলে কি রকম প্রত্যয় धातु পর কিরকম প্রত্যয় যে মানে যে বিহিত আর যে তিং শীত তিং অথবা শীত হ্যাঁ তাহলে তিংশিত প্রত্যয় সেরকম প্রত্যয় হলে এর সার্বধাতুক সংজ্ঞা হয় হুম গরিবন বুঝেছো দীপায়নিবন বুঝেছ ওকে ওকে আর তারপরে আমরা দেখেছিলাম যে শা ইদ ইয়স্য সাহা শীত বহুব্রী সমাস আমরা দেখেছিলাম যেরকম लिखितं पुस्तकं यस्य सः श्यामः स इत्यस्य सः षित् बहुव्रीहिः तारपरे तिङ् तिङ् च षित् च तयोः समाहारद्वन्द्वः तिङ् સમાહાર દ્વંદ્વ સમાસ দুই রকম দুই রকম হয় সমাহার ইতরেতর যেখানে দ্বন্দ্ব দুটো বস্তু এখানে দুটো বস্তু তিন আর শীত কিন্তু দুই বাচন দুই বাচন হয় না যেমন রাম রামহ কৃষ্ণ কৃষ্ণহ রামকৃষ্ণ রামকৃষ্ণৌ ইতরেতর দ্বন্দ্ব দুই বাচনে হয় কিন্তু যদি আমি বলি রাম চ কৃষ্ণ চ রামকৃষ্ণম রামকৃষ্ণম একবচন নপুঞ্চকলিং তাহলে সমাহার দ্বন্দ্ব এখানেও সেরকম তিন শীত সমাহার দ্বন্দ্ব এক বচনে নপুঞ্চকলিং ঠিক আছে তো সেই জন্যে সমাহার দ্বন্দ্ব আমরা বলি তিন দ্বন্দ্ব সমাস কি রকমের দ্বন্দ্ব সমাস সমাহার দ্বন্দ্ব সমাস কেননা একবচন নপুঞ্চকলিং তিন শীত প্রথমান্তম सार्वधातुकं प्रथमान्तं द्विपदमिदं सूत्रम् তাহলে এই সূত্র এই সূত্রে দুটো পর দুটো পর আছে একটা হচ্ছে তিংশিত অন্য হচ্ছে সাবধাতুকম হ্যাঁ তাহলে এর এরপর ধৃতিবন বলো ধৃতিবন प्रत्यये सकालपकालयोः আমি আমি বলছি এখানে প্রত্যয় পরশ্চ ধাতোহ ইতিয়েষম অধিকার এর অর্থটা কি ও আচ্ছা এই সূত্রে আরো তিনটে সূত্রে অধিকার আছে সেই তিনটে সূত্রে হলো প্রত্যয় প্রত্যয় পরশ্চ ধাতোহ হ্যাঁ মানে এই সূত্র অধিকার আছে তার মানে এই অনুবৃত্তি সহিত সূত্র লক্ষণ করছে লেখা আছে ধাতহ পরস্য তিনশিত প্রত্যয় সার্বধাতুকম এই সূত্রের মধ্যে তিনশিত আছে সার্বধাতুকম আছে আর ধাতহ এটা নেওয়া হয়েছে ধাতহ এই সূত্র অধিকার যেহেতু আছে তারপরে পরস্য এটা যেহেতু এই পরস্য সূত্র অধিকার আছে তাই এসছে আর হয়েছে হ্যাঁ মানে হ্যাঁ আমরা জানি যে অনুভূতি মানে সূত্র সূত্রের অর্থপূর্তি অর্থপূর্তি করার জন্য যা দরকার এটা অনুভূতি আমি বলছি আমরা বলছি আসলে প্রত্যয় পরশ্চ ধাতোহ তিনটি সূত্র আলাদা আলাদা করে কোনো কাজ করে না এক এক সূত্র প্রত্যয় শুধু প্রত্যয় এর কোনো কাজ নেই কাজটা কি অন্য সূত্রে বসে অর্থ পূর্তি করে পরশাও সেরকম ধাতও সেরকম আলাদা আলাদা করে কোনো কাজ নেই পরশা যে সূত্র একা তো কোনো কাজ নেই শুধু অন্য সূত্রে বসে এর অর্থ পূর্তি করে থিংস এর সম্পূর্ণ অর্থ বোঝবার জন্যে এই তিনটি সূত্র বসাতে হবে এখানে বসাতে হবে তখন তখন অর্থ হবে মানে ধাতো পরশ্চ প্রত্যয় এই তিনটি সূত্র দরকার না হলে তিনশে সর্বদাকম নিরার্থক আমরা বুঝতে পারবো না তিনটে দরকার একেবারে বসাতে হবে এখানে ধাতো পরশ্চ তিনশিত প্রত্যয় সাবধাতকম সম্পূর্ণ হয়ে গেছে হুম ঠিক আছে গোরে বন বুঝেছো তো হ্যাঁ, ওকে দীপায়নি বন হ্যাঁ, ওকে আশিস ভাই হ্যাঁ, ওকে আমরা এগিয়ে যাব এখন আমরা এগিয়ে যাব তাহলে কি পড়বে দীপায়নি বন পড়ো কিন্তু রামः চ কৃষ্ণ রামকৃষ্ণম তখন নপুঞ্চকলিঙ্গ শব্দ মানে এখানে যদি যদি দ্বন্দ্ব দ্বন্দ্বের দ্বন্দ্ব ইতর দ্বন্দ্ব সমাস হলে সদস্য সদস্যগুলির সদস্যগুলির কি লিঙ্গ সেটাই দেখতে গেলে সমস্ত সমস্ত দ্বন্দ্ব সমাসের লিঙ্গ কি হবে যদি পাঁচ পাঁচ মহিলা পাঁচটি মহিলা আছে এদের একসাথে করে দ্বন্দ্ব সমাস হলে সে দ্বন্দ্ব সমাস ইতর ইতর দ্বন্দ্ব সমাস স্ত্রীলিঙ্গে হবে কিন্তু এখানে দুজন পুরুষ রামাহা পুরুষ কৃষ্ণ পুরুষ সেই জন্য যখন ইতর ইতর দ্বন্দ্ব সমাস হবে তখন রামকৃষ্ণ পুলিঙ্গে আচ্ছা হ্যাঁ তাই তো माने किन्तु लता और सीता তুমি করো লতা আর সীতা দ্বন্দ্ব সমাস ইতর ইতর দ্বন্দ্ব সমাস একসাথ করো কি হবে লতা আর সীতা আহ আহ তখন লতা লতা ও মহিলা আর সীতা ও মহিলা হ্যাঁ তাহলে দ্বন্দ্ব হবে হ্যাঁ তো করো দ্বন্দ্ব করো কিরকম রূপ হবে হ্যাঁ, না কিন্তু তখন তখন লতা হবে না লতা সীতা বিসর্গ নেই তো না tata দালে কি হবে লতা চা সিতা চা সমাস না tata tata tata সিতা আমি কি বলি হাসতে বলুম ডাক্তার লতা চা সিতা চা দ্বন্দ সমাস ইতেতে শুনন সমাস করে তো কি কি রকম সমাস হবে লতা সেটাও না না সরি হ্যাঁ, লতা হ্যাঁ আবার আমি শুনতে পারিনি আবার হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হবে এটা দ্বিতীয় বিভক্তি যেমন কৃষ্ণাচ্ছ অর্জুনাচ্ছ তৃতীয় বিভক্তি নয় প্রথমা বিভক্তি আমি বলছি যেরকম রামা চ কৃষ্ণাচ্ছ রামকৃষ্ণ লতা চ সীতা চ লতা সীতা সীতা হ্যাঁ স্যার বলছি যে লতা শব্দের প্রথম আর দ্বিবচন হচ্ছে লতা লতে তাহলে সমাস কি হবে সমাস সমাস মানে- লতা শীতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, বলেছ হ্যাঁ, হ্যাঁ লতা শীতে দুই বছর লতা শীতে প্রথমা হ্যাঁ, মানে দুই বচন প্রথমা বিভক্ত দুই বচন হবে লতা শীতে যেরকম রাম হা কৃষ্ণ হা এখানে এখানে লতে হবে না লতা এক এক পদ একই পদ হয়ে গেছে তো যেমন রাম কৃষ্ণ তো দুই বচন শেষে হবে মধ্যে রাম শব্দের দুই বচন এরকম রূপ কিছুই হবে না রামকৃষ্ণ রামকৃষ্ণ লতা শীতে শেষে বচন হবে শেষে শুধু ইতর দ্বন্দ্ব ইতর ইতর দ্বন্দ্ব ইদানিম ইদানিম সমাহার দ্বন্দ্ব সমাস হলে তো রামকৃষ্ণম হ্যাঁ और लत- लता सीतम সমাহারদ্বন্দ্ব এক বচনে নপুঞ্চকলিঙ্গে শুধু হ্যাঁ সেটা হ্যাঁ, ওকে তাহলে আমরা একটু একটু পাঁচ মিনিট রয়েছে তো প্রীতি প্রীতিবন আছো হ্যাঁ ওকে এগিয়ে এগিয়ে যাও সপ্রতি সপ্রত্যয়ে সকাল লোপ লোপः আকারহ এব অবশিষ্যতে সব প্রত্যয় সকার এবং পকারের লোপ হয় অকার অবশিষ্ট অবশিষ্ট থাকে সকার ইত্যুক্তম ইৎসঙ্গ হয় এবং লফ হয় এটা বলা হয়েছে সকার হলন্ত্যম ইতি तस्य लोपः इत्यनेन इत्सङ्गकस्य पकारस्य लोपः পকারের হলন্তম সূত্রের দ্বারা ইৎসঙ্গ হয় এবং তৎসলোপ দ্বারা সেই ইৎসঙ্গকে মানে পকারের লোপ হয় হুম এই সমস্ত কিছু আমরা দেখেছিলাম ঠিক আছে আগে পরে পরে ভূ ভূ যোগ সব যোগটি लसक्व तद्धिते हलन्त्यं तस्य लोपः इति सूत्रः सकारपकारयोः লোপः ভূ যোগ অযোগ সপের সকার এবং পকারের লোপ হয়ে যাচ্ছে লসক্কতদ্ধিতে হলন্তেন তস্য লোপ দ্বারা দিয়ে অ থাকছে হ্যাঁ ঠিক আছে যোগ অত্র অ তু সব আচিত এখানে অ কিন্তু সব ছিল অধুনা কেবলম অদৃশ্যতে এখন শুধু অ দেখা যাচ্ছে তথাপি সকার পকারয়োः প্রভাবः अस्ति এব তথা তথাপি সকার এবং পকারের প্রভাব আছে অকারহ সপহ প্রতিনিধি অকার হলো সপের প্রতিনিধি হুম এটা স্পষ্ট হতে হবে এটা অকার এখন সব ছিল সেজন্য এই আকারটি শীত ও পিত शकार इत् पकार इत् यस्य सः করে অকার যদিও সকার প্রকার দেখা যায় না তা সত্ত্বেও এখানে ও অকারটি শীত আপিত ঠিক আছে ওকে প্রতিনিধি মানে হ্যাঁ বলো অকার প্রতিনিধি ওটা মানে অকার আমি শুনতে পারিনি অকার কোনটা মানে অকার সে আর পিত হ্যাঁ তো কি কি কি কি কি বুঝেছো অকার হো সব প্রতিনিধি মানে প্রতিনিধি হ্যাঁ। যেমন রাষ্ট্র রাষ্ট্রপতি খুবই ব্যস্ত তো ও মিটিং মিটিং আচ্ছা। এ আসতে পারেন আসতে পারেননি তো এর রাষ্ট্রপতি স্থানে ওর প্রতিনিধি যে কোনো সহায়ক আসবে তো আচ্ছা, এটা হ্যাঁ তো এই অকার যদিও যদিও সকার প্রকার দেখা যায় না তা সত্ত্বেও এখানে অ সপের প্রতিনিধি সব ছিল এখন অ প্রতিনিধি বুঝেছ তো আচ্ছা ওকে তাহলে এক মিনিটে প্রীতিবন বলো প্রীতিবন পরে ভূধাতু প্রীতিবন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরে ভূধাতু अच्छा भू धातुः अजन्तः स्वरान्तः धातुः নাম অন্তিমবর্ণः স্বরः ইতি এখানে বলছি ভূ ধাতু যেটা হচ্ছে অজন্ত ধাতু অর্থাৎ আমরা জানি যে স্বরান্ত ধাতু হচ্ছে ভূ ধাতু মানে এর কারণ শুধু বলে যাচ্ছে যেহেতু ভূ ধাতুর শেষে রয়েছে উ এবং এটি অজন্ত স্বরের মধ্যে পড়ে মানে অচ এই প্রত্যাহারের মধ্যে পড়ে আর এটা হচ্ছে স্বরান্ত ধাতু অচ প্রত্যাহার সর্বেশাং স্বরানাং সংগ্রহ অত প্রত্যাহার হচ্ছে সমস্ত স্বরের সংগ্রহ অর্থাৎ সমস্ত স্বরগুলো সংগ্রহ করে অতি প্রত্যাহার নামকরণ হয়েছে অতব অচিতি কচ্ছন সংক্ষেপহ স্বরানাম কৃতি স্বরগুলি সংক্ষেপ করার জন্য অতি প্রত্যাহার নামকরণ করা হয়েছে তথাহি অপরহ প্রত্যাহার হল সেরূপ ও অপর প্রত্যাহার হচ্ছে ইট ই ই উ উ রি রি লি এতেষাং ইক উচ্চতে সেরকম অপর একটি প্রত্যাহার হলো ই যেখানে আমরা দেখতে পাই যে হর্ষ স্বর রয়েছে বা দীর্ঘ স্বর রয়েছে যেমন ই ই উ উ রি রি আর লি ভূ ধাত অন্তিম বর্ণ উকার ভূ ধাতুর অন্তিম বর্ণটা হচ্ছে উকার অতহ ভূ ধাতু ইগন্ত ধাতু তাই ভূ ধাতুটা হলো ইগন্ত ধাতু কারণ এই প্রত্যাহারের মধ্যে উ এই প্রত্যাহার ইট এই প্রত্যাহারের মধ্যে উ এই বর্ণটি অবস্থিত ইক অন্তে ইয়স্য ইগন্ত ইক যার অন্তে থাকে সেই হচ্ছে ইগন্ত তাহির কি কি রকমের সমাস হ্যাঁ यस्य धातोः হ্যাঁ পড়ো यस्य धातोः আচ্ছা यस्य धातोः অন্তিম বর্ণः যে ধাতুর অন্তিম বর্ণ উ রি রি রি বা সহ ধাতু ইগন্তব ধাতু সেই ধাতুটাই হচ্ছে ইগন্ত ধাতু হুম কিরকম সমাস ইগন্ত ইগন্তহ ইগন্ত শব্দ কিরকম সমাস এটা স্যার আপনার বহুব্রীহি সমাস হ্যাঁ ঠিক আছে বুঝেছ হ্যাঁ ভৌরিহ এক অন্তে যেখানে আমরা শুনতে পাই তো এখান তো বহুরিস মাস হ্যাঁ, অন্য প্রধান হ্যাঁ অন্য হ্যাঁ, হ্যাঁ। প্রধান বলে তো বহুরিস মাস হবে ঠিক আছে বাহ খুবই ভালো এখন সময় শেষ হয়ে গেছে এখান থেকে আগামী সপ্তাহে এখান থেকে আমরা পড়ব সবাই আসবে আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আমরা করব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কি বলছো ভালো লাগছে সমাজকে অনেকটাই জানতে পারছি সমাজ মানে আচ্ছা আচ্ছা সমাজ প্রসঙ্গে হ্যাঁ আমার আমরা তো সমাজের অভ্যাস আমরা করব খুবই ভালো হ্যাঁ সেটা অনেকটাই জ্বরের মতো হয়ে যাচ্ছে মানে অনেক জিনিসই মাথায় চলে আসছে আমি বলছেন মানে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ঠিক ঠিকই খুবই ভালো তা আমরা করব এইরকম অভ্যাস আমরা করবই তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আর আগামী সপ্তাহে দেখা হবে হ্যাঁ? নমস্কার আচ্ছা, স্যার বলছি